توحدوا في خندق يا مسلم هو عزكم هو منهج القرآن يا مسلم إرهاب أعداء الإله عقيدة الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره যে ব্যক্তি অনুপরিমাণ নেক আমল করবে তাও সে দেখতে পাবে আর যে অনুপরিমাণ পদ আমল করবে তাও দেখতে পাবে রাসুল সাল আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা লা হাসানাতান কোন নেক আমলকে ক্ষুদ্র জ্ঞান করবে না তুচ্ছ জ্ঞান করবে না এই বক্তব্যের ব্যাপকতা যে কি পরিমাণ সেটা আমরা কল্পনা করতে পারি না একজন মুমেনের জীবনের প্রতিটা মুহূর্ত অতীব মূল্যবান যদি সে নেকামলের মধ্যে এগুলোকে ব্যয় করে এর যে কি বিশাল এবং বিরাট পুরস্কার সে লাভ করবে দুনিয়ার জগতে থেকে কেউ কল্পনা করতে পারবে না আসলে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তই অতীব মূল্যবান সম্পদ যদি এটাকে নেক আমলে ব্যয় করা যায় এক এক সেকেন্ডের বিনিময়ে কোটি কোটি বৎসর জান্নাতে জান্নাতের নিয়ামত ভোগ করার বদলা পাওয়া যাবে ইনশাল্লাহ মূলত আমাদের এই দুনিয়ার ক্ষুদ্র এই জীবনটাই আখেরাতের জীবনে বিস্তৃত হবে ম্যাপ যেমন পুরা দেশের কাগজের মধ্যে অঙ্কিত নকশা বা ম্যাপ এটা যেমন পুরা দেশের জায়গাকে নির্দেশ করে ম্যাপের মধ্যে কাগজের মধ্যে থাকে ক্ষুদ্র আকারে কিন্তু বাস্তবে থাকে বিশাল বিস্তৃতিতে ঠিক দুনিয়ার জীবন আখেরাতের জীবনের অপেক্ষায় এমন ক্ষুদ্র ম্যাপ বা নকশার মতো জীবনের বৎসরগুলো যেন নকশার মধ্যে বড় বড় সীমানা তা আমাদের জীবনের মধ্যে এই ধরনের সীমানা কারো জীবনে হয়তো একশো কারো জীবনে ষাট কারো জীবনে চল্লিশ বিভিন্ন বিস্তৃতি এভাবে আমাদের জীবনে আল্লাহ তালা দিয়ে রেখেছেন তো এই বৎসরগুলোকে যদি আবার ভাগ করা হয় তো প্রতিটা বৎসরে বারো মাস তো এইগুলো যেন ওই বড় সীমানার ভিতর আরো ছোট ছোট সীমানা ছোট ছোট প্রাচীর এই প্রাচীরগুলোর মধ্যে আবার প্রতিটা মাসে তিরিশটা দিন এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ প্রতিটা দিনে চব্বিশটা ঘন্টা এটা আরও ক্ষুদ্র অংশ জীবনের প্রতি ঘন্টায় সাত মিনিট প্রতিটা মিনিটে সাত ষাট সেকেন্ড তো প্রতিটা সেকেন্ড আমাদের জীবনের একটা অংশ তো এক সেকেন্ড এক সেকেন্ড করে আমাদের জীবন এভাবে ক্ষয় হয়ে যাচ্ছে হায়াতুকাং ফাসুন তো আদ্দু ফাকুল্লামা মামা নাফাসুম মিনহা ইন্তাকাস্তা মিনহু জুজ আ তোমার জীবন হল কিছু শ্বাস প্রশ্বাসের সমষ্টি তুমি একটি নিঃশ্বাস গ্রহণ করলে জীবনের একটি অংশ তোমার খরচ হয়ে পড়ল আরেকটা শ্বাস গ্রহণ করলে জীবনের আরেকটা অংশ তোমার জীবন থেকে খসে পড়ল এইভাবে আল্লাহ তালা কাকে কি পরিমাণ সেকেন্ড এর পুঁজি দান করেছেন সেকেন্ড যদি একটা প্যাকেটের মধ্যে ভরা হয় কাকে কতটুকু বড় প্যাকেট দিয়েছেন এটা আল্লাহ তালা জানেন তো প্যাকেট যেমনই হোক এক এক সেকেন্ড আমাদের জীবন থেকে খসে পড়ছে আর প্যাকেট শূন্য হয়ে যাচ্ছে আমরা এখানে যারা আছি প্রত্যেকেই হিসাব করলে দেখব যে আমাদের প্যাকেটের কারো অর্ধেক কারো চার ভাগের এক ভাগ কারো তিন ভাগের এক ভাগ কারো দেখা যাবে চার ভাগের তিন ভাগ জীবন থেকে খসে পড়েছে প্যাকেটের মধ্যে আর অল্প কিছু সেকেন্ড বাকি আছে এগুলো শেষ হয়ে যাবে দুনিয়াতে থাকার আর তার কোনো সুযোগ হবে না এই যে সেকেন্ড গুলো এগুলো আল্লাহ তালা অনর্থক দেননি এগুলিও আল্লাহ তালার দেওয়া সম্পদ কেউ তো দুনিয়াতে চোখ মিলতে পারে না এর আগে মৃত্যুবরণ করেছে কেউ শৈশবে মৃত্যুবরণ করেছে কেউ যৌবনকালে মৃত্যুবরণ করেছে তা আমরাও একসময় মৃত্যুবরণ করব তো যখনই করব আল্লাহ তালার দেওয়া এই সীমিত সময় পার করে মৃত্যুবরণ করব এই যে সময়গুলো আমরা পার করলাম অনেকে এতগুলো সময় পায় নাই আমরা এই এতগুলো সময় এতগুলো সেকেন্ড লাভ করলাম এটা আল্লাহ তালার দেওয়া আমাদের নিজেদের কারো কোনো কামায় না নিজেদের কোনো কৃতিত্ব না তো আল্লাহ তালার দেওয়া এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন লাতুস আলুন্না ইদিন আনিন নাইম সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে তা আমাদের জীবনের প্রতিটা সেকেন্ড আমরা কোনভাবে ব্যয় করেছি এটা আমাদেরকে জিজ্ঞেস করা হবে لا تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه عن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وأين أنفقه وعن علمه ماذا عمل بما علم হাসরের মাঠে কেউ পা সরাতে পারবে না পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে যে জীবন কোন পথে সে খরচ করেছে আন অমরিহি ফিমা আফনাহু এই জীবন তুমি শেষ করেছ কোন পথে জীবনের প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত প্রতিটা পল এর হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে আবার যৌবনের ব্যাপারে ভিন্ন আরেকটা প্রশ্ন হবে পাঁচটা প্রশ্নের মধ্যে জীবন সম্পর্কে একটা প্রশ্ন যৌ জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ যৌবনের সময় যখন মানুষ যা ইচ্ছা তা করতে পারে নেক কাজেরও শক্তি থাকে অন্যায় কাজের অপরাধের সেটারও শক্তি থাকে সক্ষমতা থাকে পৃথিবীতে অনেক কিছু করার ইচ্ছা আকাঙ্ক্ষা মনোবল পরিকল্পনাও থাকে আবার আল্লাহ তালার দেওয়া শক্তিও থাকে এই সময়টা কেউ যদি নিজেকে নিয়ন্ত্রিত করতে পারে তার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া সাত ধরনের ব্যক্তিকে সেই আরশের ছায়া আল্লাহ তালা দান করবেন এর মধ্যে এক শ্রেণী হল যারা যৌবনের সময় আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করেছে তে শক্তি সামর্থ্যের সময় জীবন সামনে স্বাভাবিকভাবে মনে হচ্ছে আরো অনেক বাকি রয়েছে আমাদের এই সময়ের মধ্যে যে আবাদতবন্দিগি করা হবে এই সময়ের মধ্যে যে ন্যাকামলগুলো করা হবে এর মূল্য ভিন্ন হবে যখন কেউ অসামর্থ্যহীন হয়ে যায় বার্ধক্যে উপনীত হয়ে যায় শক্তি না থাকে তখন সে খারাপ কাজ ইচ্ছে করলেও করতে পারে না তো সেই সময় ভালো থাকা এত মূল্যবান নয় যখন খারাপ কাজের সামর্থ্য আছে পৃথিবীতে আর অনেক দিন সে বসবাস করবে জীবনযাপন করবে এই সম্ভাবনা আছে স্বাভাবিকভাবে সেই সময় নিজেকে ভালোর উপর ধরে রাখা ভালো পথে চলা এর যে মর্যাদা তো জীবনের প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত প্রতিটা পল এটা আল্লাহ তালার পক্ষ থেকে দেয়া নিয়ামত আমার জন্য বিশাল বড় সম্পদ এই নিয়ামতের এই নিয়ামতটাকে যদি আল্লাহর বিধান আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ মাফিক ন্যাক আমলের মধ্যে আমি ব্যয় করতে পারি এক একটা সেকেন্ড জান্নাতে কোটি কোটি বৎসর শুধু থাকা নয় বরং হাজারো কোটি নিয়ামতের কারণ হয়ে যাবে একটা সেকেন্ডেই তখন সেই দিন আক্ষেপ হবে যে হাই আমার একটা সেকেন্ড কেন নষ্ট হলো এখানে দেখতে দেখা যায় যে একটা সেকেন্ড কিন্তু এই এক সেকেন্ডে কেহ যদি সুবহান আল্লাহ একবার পরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ ইহ আল্লাহ আকবর সুবহান আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ আজিম যে কোনো তাসবি এই যে গুলো পড়া হলো এক একটা তাসবি পড়তে কতক্ষণ সময় আর ব্যয় হয়েছে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড সময়েরও প্রয়োজন হয়নি তো এই দশ সেকেন্ড সময়ের ভিতর জান্নাতের মধ্যে এক একটা তাসবিহের কারণে এক একটা গাছ তার জন্য তৈরি হয়ে পড়েছে হাদিসের মধ্যে রাসুল সাল্লাম বলেছেন إن في الجنة لشجرة تسير الراكب تحت ظلها مئة عام জান্নাতের মধ্যে এমন বৃক্ষ আছে যার তলদেশ দিয়ে অশ্বারোহী ঘোড়ায় আরোহী ব্যক্তি এক শত বৎসর বিচরণ করতে পারবে একটা গাছ এর বিস্তৃতি যদি এই পরিমাণ হয় যে একজন অশ্বারোহী তার নিচে দিয়ে একশো বৎসর বিচরণ করতে পারবে তাহলে এই গাছের বিস্তৃতির জায়গাটুকুই দেখা যাবে যে পৃথিবীর পঁচিশ তিরিশটার চেয়ে বড় হয়ে যাবে শুধু দুনিয়া না এই দুনিয়ার পঁচিশ তিরিশটার সমান এক সেকেন্ডের ভিতর একজন মানুষ উপার্জন করতে পারে এই সেকেন্ডটা যদি সে নফল আমলের মধ্যে ব্যয় করে তাহলে তার ফজিলত তার মর্যাদা এই আর যদি এই একটা সেকেন্ড সে ফরজ আমলের মধ্যে ব্যয় করে ফরজ কোনো কাজের মধ্যে নিয়োগ করে এর যে কি ফল পাবে এর যে কি পুরস্কার পাবে এর যে কি প্রতিদান পাবে এটা আসলে বলেও শেষ করা যাবে না নফল আমলের যে একটু ধারণা দেওয়া হলো এই ধারণাও দেওয়া যাবে না কারণ সারা পৃথিবীর সব নেক আমল মিলে নফল আমল মিলে সারা জীবনের নফল আমল একত্রিত করলে যে পুরস্কার পাবে একটা ফরজের বিনিময়ে এর চেয়েও বড় পুরস্কার লাভ করবে ফরজের মূল্য এই পরিমাণ বেশি নফলের তুলনায় তাহলে জীবনের এই সেকেন্ডগুলো যদি কেউ নফল আমলের মধ্যে ব্যয় করে আর যদি কেউ ফরজ আমলের মধ্যে ব্যয় করে এই দুইজনের পুরস্কারের মধ্যে বিশাল ব্যবধান হয়ে যাবে কোনো কল্পনা করা যাবে না যে ব্যবধান কোন পর্যায়ের হবে হাদিসের মধ্যে এসেছে রাসুল সাল্লাহ বলেছেন রমজানের রোজা রমজানে না রেখে কোনো কারণে সফরে আছে অথবা অসুস্থ আছে মেয়েরা রমজানে কখনো কখনো রোজা রাখতে পারে না তাদের ঋতুর সময়ের মধ্যে মেয়েদের বিষয়টা না এটা বাদ দিলাম কারণ এটা তাদের আল্লাহ তালার পক্ষ থেকে দেয়া অসুবিধা তো এমনি কেউ যদি সফরে থাকলো তো সফরে রমজানে সফরে যাওয়া তো এটার কোনো অপরিহার্য না তো সফরে থাকার কারণে সে রমজানের রোজা রমজানে রাখতে পারেনি পরবর্তীতে কাজা করে নিয়েছে তো কাজা করার কারণে সে গুণাগার হবে না কিন্তু রমজানের রোজা রমজানে রাখলে যে ফজিলত বা মর্যাদা এর যে বরকত পেত এই বরকতটা সে পাবে না এই বরকতটা সে পায়নি এই বরকতটা পুষিয়ে নেওয়ার জন্য কেউ যদি সারা জীবন নফল রোজা রাখে যে একটা রোজা কাজা করেছে রমজানে না রাখার কারণে বরকত কম হয়েছে এই কমিটুকু পূরণ করার জন্য সে যদি সারা জীবন নফল রোজা রাখে সারা জীবন নফল রোজা রাখলে এক একটা রোজার দ্বারা দুজখ পাঁচ শত বছরের পথ দূরে সরে যায় এই ধরনের সারা জীবনের রোজা দিয়েও সে ওই যে একটা রোজা রমজানে না রেখে ভিন্ন সময়ে রেখেছে রমজানের বরকত থেকে সে বঞ্চিত হয়েছে এই বঞ্চনাটুকুকে সে পূরণ করতে পারবে না এই কমিটুকু তার পোষাবে না এই কমিটুকু পূরণ হবে না তো ফরজের গুরুত্ব এই পরিমাণ যে একটা ফরজকে শুধু একটু ভিন্নভাবে আদায় করেছে ফরজ সে পরিত্যাগ করেনি তার সময় আদায় না করে ভিন্ন সময় আদায় করে ফরজের অবস্থা একটু পরিবর্তন করেছে এই কমতিটুকুই পুরা করতে পারে নাই গোটা সারা জীবনের রোজা এর দ্বারাই আমরা বুঝতে পারি নফল এবং ফরজের মর্যাদার ব্যবধান কি পরিমাণ তো দুনিয়ার মধ্যে অনেক কাজ আছে নফল তো আমাদের জীবনের সময়গুলো যদি নফল আমলের মধ্যে ব্যয় হয় আর কারো জীবনের সময়গুলি যদি ফরজ আমলের মধ্যে ব্যয় হয় তাহলে যার জীবনের সময়গুলো ফরজ আমলের মধ্যে ব্যয় হবে সে অনেক বড় মর্যাদাশীল হয়ে যাবে হাদিসের মধ্যে রসুল আলী হুসালাম বলেছেন ইন্নাফিল জান্নাতে মিয়াত জাতিন জান্নাতের মধ্যে আল্লাহ তালা স্তর র্যাঙ্ক পদ রেখেছেন একশোটা র্যাঙ্ক তো আমরা বুঝি চাকরির মধ্যে মানুষের র্যাঙ্ক উন্নত হয় যেমন কেউ সেনাবাহিনীর মধ্যে প্রবেশ করে অফিসার র্যাঙ্কে প্রথম গিয়ে থাকে জেন্টেলম্যান পরে হয় লেন্স নায়েক পরে হয় নায়েক পরে ক্যাপ্টেন মেজর কর্নেল তারপরে brigadier major general lieutenant general general একটার পর আরেকটা পদ র্যাঙ্ক তো জান্নাতের মধ্যে এই ধরনের র্যাঙ্ক আছে হাদিসে রাসুল সাল্লাম বলেছেন যে একশোটা আর এই একশো র্যাঙ্ক আল্লাহ তালা রেখেছেন আল্লাহর পথে যারা জেহাদ করবে তাদের জন্য জেহাদ যদি ফর্দে আইন না হয় ফর্দে কিফায়া হয় তখন কেউ যদি জেহাদে না যায় গুণাগার হবে না কিন্তু এই র্যাঙ্ক সে পাবে না সাধারণ জান্নাতি হবে কিন্তু র্যাঙ্ক পাবে না এই পদ এই উঁচু মর্যাদা পাবে না সে তো জিহাদ একটা ফরদ আমল একজন সারা জীবন মাসজিদে নবী বা মাসজিদুল হারামের মধ্যে বসে আবাদত বন্দিগিতে সময় ব্যয় করল আরেকজন জেহাদের মাঠে নিজের সময় ব্যয় করল এই দুইজনের মর্যাদার বিশাল ব্যবধান হবে আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এর সময়ের একজন বুজুর্গ ছিলেন ফুদাইল ইবনে আয়াজ যার উপাধি ছিল হাবিদুল হারামাইন মক্কা এবং মদিনায় এই দুই শহরে এই দুই মসজিদে তিনি আবাদত বন্দিগিতে সর্বদা নিমগ্ন থাকতেন দুনিয়ার ধান্দা দুনিয়ার কামাই উপার্জন ভোগ বিলাস এইগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে আবদুল্লা ইবনু মুবারক রহিমাহুল্লাহ তার নিয়ম ছিল এক বৎসর ইলিম চর্চায় সময় ব্যয় করতেন এক বছর হজের সফরে সময় ব্যয় করতেন আরেক বৎসর জেহাদের পথে সময় ব্যয় করতেন এইভাবে জীবনের সময় তিনি পার করতেছিলেন তা আবেদুল হারামাইন তার বন্ধু ছিলেন হুদাইলেব নিয়াজ বন্ধু ছিলেন তো জেহাদের মাঠে জেহাদের ময়দান থেকে একবার ফুদাইলেবনে আয়াজকে ইয়াজকে তিনি কয়েকটা কবিতা তুমি যদি আমাদের আমলের অবস্থা দেখতে বুঝতে তুমি উপলব্ধি করতে যে তুমি আবাদত বন্দিকে যা করছ সেইগুলো আমাদের আমলের তুলনায় খেলতামাশা লা আলিম তা আন্না কাফিল আমাদের কাজগুলো যেন বাস্তব কাজ আর তোমার আমলগুলো যেন তোমার ইবাদত বন্দিগুলো যেন খেলা কারণ কেউ তো ফরজ নামাজ বেশি পড়তে পারে না জোহরের নামাজ চার রাকাত সে ফরজ চার রাকাতই পড়তে পারবে ছয় রাকাত পাঁচ রাকাত ফরজ পড়তে পারবে না হ্যাঁ নফল বেশি করে পড়তে পারবে আর জেহাদের আমলের মধ্যে যে ব্যক্তি নিয়োজিত সে তো ফরজ আমলের মধ্যে নিয়োজিত হাদিসে ও রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন এক ব্যক্তি এসে জিজ্ঞেস করছেন মা ইয়াদিলুল জিহাদ জেহাদের সমপরিমাণ এই ধরনের বরকত এবং ফদিলতের আমল কি আছে রাসুল সাল্লাহ বললেন যে লাস্তাতি জেহাদের মতো ফদিলত অর্জনের কোনো আমল তুমি করতে পারবে না সে বারবার জিজ্ঞেস করার পরে রাসুল সাল্লাহ ইসলাম বললেন তুমি কি এটা পারবে যে মুজাহিদ যখন বাড়ি থেকে বের হয়ে যাবে তখন তুমি তোমার নামাজে দাঁড়িয়ে যাবে সে যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ তুমি এই আবাদতের মধ্যে নিমগ্ন থাকবে অন্য কোনো কিছুতে জড়াবে না এটা কি সম্ভব যে সে খানা পিনা অজু এসেন্দা ঘুম কোনো কিছুতেই জড়াবে না যতক্ষণ মুজাহিদ বাড়ি থেকে বাইরে থাকবে সে ততক্ষণ এই আবাদতে নিমগ্ন থাকবে রাসুলসাল্লাম বলছেন এটাও সম্ভব নয় মুজাহিদের আমলের সমপরিমাণ আমলও সম্ভব নয় কারণ সে যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তার প্রতিটা পদক্ষেপ তার কথা বলা তার ঘুমিয়ে থাকা তার সাথী বন্ধুদেরকে নিয়ে গল্প গুজব করা হাসি তামাশা করা এমনকি তার ঘোড়া যে ঘোড়ার উপর সে আরোহণ করে যাচ্ছে সে ঘোড়া যে ছুটোছুটি করে পা ফেলে অথবা ঘোড়া যে মলত্যাগ করে এইগুলো তার জন্য নেকামল হয় ঘোড়া ছুটে গিয়ে এক দুই টিলা দৌড়ে আসছে এটা তার জন্য নেকামল হয় ঘোড়া নিয়ে এসে নদী পার হচ্ছিল তার ইচ্ছা ছাড়াই ঘোড়া নদী থেকে পানি পান করে নিয়েছে এই ঘোড়ার পানি পান করা তার জন্য নেকামল হয় তার সবগুলো কাজের মধ্যে এইভাবে তার নেক হতে থাকে শত্রুর পিছনে ছুটতে থাকে এটা তার জন্য নেকামল হয় শত্রু তার কারণে কষ্ট পায় এই কারণে শত্রুকে আল্লাহ শত্রুকে সে শাস্তি দিচ্ছে এই কারণেও সে নেকামল পেতে থাকে শত্রু থেকে কোনো কিছু ছিনিয়ে আনে এটাও তার জন্য নেকামল হিসেবে লেখা হয় এইভাবে যার প্রতি মুহূর্তে নেকামল জমা হচ্ছে তার সমপর্যায়ের নেকামল কে করতে পারবে আল্লাহ তালা জেহাদের এই পথ দিয়েছেন আখেরাতে সেই বড় মর্যাদাগুলো লাভ করার জন্য জান্নাতের একশো মর্যাদা সেখানে শুধু পৌঁছবে মুজাহিদরাই অন্যরা সেই র্যাঙ্কগুলো পাবে না অন্যরা জান্নাতে গেলেও সাধারণ জান্নাতি হয়ে থাকবে এই র্যাঙ্ক পাবে না র্যাঙ্ক পেতে হলে জেহাদের পথের কোরবানি এই পথের ত্যাগ এই পথের কষ্ট এটা বরদাস্ত করতে হবে এই জন্য রাসুল সাল্লাহ আলাইসলাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি এতগুলো জেহাদে স্বয়ং নিজে অংশগ্রহণ করেছেন আর এটা বলেছেন যে আমার মনে চায় যে আল্লাহর পথে যুদ্ধ করি নিহত হই আবার আমাকে জীবিত করে দেওয়া হোক জীবিত হয়ে যেন আমি যুদ্ধ করতে পারি আবার নিহত হই আবার আমাকে জীবিত করে দেওয়া হয় আবার যুদ্ধ করি আবার নিহত হই তো রাসুসল্লাহ আলী ইসলাম বারবার দুনিয়ায় এসে যেই নেকামল করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন সেটা হলো জেহাদের আমল অন্য আমল নয় যে বারবার আমাকে জীবিত করা হোক এসে আবার নামাজ নামাজ পড়ে যায় এসে আবার কি ব্যবসা বাণিজ্য করে যায় জেহাদের আমলের ব্যাপারে রাসুল সাল্লাহ ইসলাম বারবার জীবিত হতে আকাঙ্ক্ষা পোষণ করেছেন এটাও রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে যতগুলো যুদ্ধের অভিযান চলে সব কাফেলার সাথে আমি আমার যেতে মনে চায় কিন্তু বাস্তব অবস্থা হলো এটা যে আমি যদি সব কাফেলার সাথে চলে যাই যেসব মুসলমান যেতে পারবে না তাদের খরচ নাই এ কারণে বা টাকা পয়সার অভাব সফরে গেলে যেই বাহনের প্রয়োজন অস্ত্রের প্রয়োজন গোলাবারুদের প্রয়োজন এইগুলো না থাকার কারণে আমি চলে গেলে যারা যেতে পারলো না এই সমস্যার কারণে তাদের মনের মধ্যে এত বেশি কষ্ট হবে যে তারা নিজেদেরকে ধরে রাখতে পারবে না বেসামাল অবস্থা হয়ে যাবে শুধু আর আমিও এদেরকে পুরা খরচ দিয়ে নিয়ে যাওয়ার সামর্থ্য আমার নাই শুধু এদের প্রতি লক্ষ্য করে আমি সবগুলি অভিযানে যাই না নতুবা কোনো অভিযান থেকে আমি পিছনে থাকতাম না রাসুল সাল্লাহ আলী ইসলামের চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আর কে আছে তিনি অন্য আমলগুলি কি পরিমাণ উন্নতভাবে দাওয়া তালিম বা অন্যান্য আমলগুলো কত উন্নতভাবে আঞ্জাম দেন সেই রাসুল সাল্লাহ ইসলামও অজুহাত বানাননি যে দাওয়া তালিম এই ব্যস্ততা যদি না থাকতো তাহলে আমি জেহাদে যেতাম এটা বলেননি তিনি বলেছেন যে কিছু মানুষকে আমি জেহাদে নিয়ে যেতে পারছি না আমি চলে গেলে তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না শুধু এই কারণে আমি কিছু কিছু অভিযানে যাই না নতুবা কোনো অভিযান থেকে আমি পিছনে থেকে যেতাম না আজকে আমাদের অবস্থা এখন হয়ে পড়েছে এটা যে অন্যান্য ক্ষেত্রে তো রাসুল সাল্লাহ অনুসরণের আমরা দাবি করি কিন্তু এই ক্ষেত্রে রাসুল সাল্লাহ আলী ইসলামের অনুসরণ রাসুল সাল্লাহ আলাইসলামের সাল্লাহ আলী ইসলামের আগ্রহের কাজ এর প্রতি আমরা মনোযোগী নই গুরুত্ব দিই না এটা আসলে বড় দুর্ভাগ্যের কথা আলহামদুলিল্লাহ উম্মতের কিছু ব্যক্তিকে আল্লাহ তালা এই পথে পরিচালিত করছেন এটা রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামও বলে গিয়েছেন যে একটা দল কিয়ামত পর্যন্ত সত্যের পথে যুদ্ধে রত থাকবে এই দলের প্রথম সারিতে কাফেলার প্রথম অংশে তো রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আছেন সাহাবাইকরাম আজমাইন আছেন তো এই দল চলতে থাকবে সাহাবাই কালামের পরেও জিহাদের এই কাফেলা এটা চলমান ছিল পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে এই কাফেলা পৌঁছে গিয়েছিল তো ধীরে ধীরে মুসলমানদের মধ্যে উদাসীনতা ব্যাপকতা লাভ করেছে যার কারণে এই কাজ ব্যাপকভাবে মুসলমানরা ছেড়ে দিয়েছে কিন্তু কিছু মানুষ এটাকে <clears throat> ধরে রেখেছে আর ধারাবাহিকতা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বিদ্যমান আছে এবং রাসুল সাল্লামের ঘোষণা অনুযায়ী কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা বিদ্যমান থাকবে সর্বশেষ এই কাফেলার কান্ডারি হবেন উম্মতের মধ্যে মাহদি আর সর্বশেষ হবেন ঈসা আলহিসাম এই কাফেলার কান্ডারি রসুল্লাহ আলহিহাস্লামের উম্মত হিসেবেই তিনি আসবেন তো শুরুতেও এই কাফেলার পথ প্রদর্শক এবং কাফেলার সদস্য ছিলেন রাসুল সাল্লাহ সাহাবাই কারাম আর শেষেও থাকবেন রাসুল সাল আলহিয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকৃত একজন প্রিয় ব্যক্তি রাসুলের বংশধর মাহদি এবং একজন নবী ঈসা আলহিসাল্লাম এই কাফেলা হাসরের মাঠে বিজয়ী কাফেলা হিসাবে উঠবে ইনশাল্লাহ আমরা যদি এই কাফেলার সাথে সামিল থাকতে পারি তাহলে আমাদের জীবনটা ইনশাল্লাহ ধন্য হবে আর এই কাফেলার কার্যক্রমের সাথে আমাদের জীবনের সময় সম্পদ চেষ্টা যেই পরিমাণ বিনিয়োগ করতে পারবো খরচ করতে পারবো এখানে এইগুলোকে শেষ করতে পারবো ইনশাল্লাহ আমাদের সময় সম্পদ এই কার্যক্রম এগুলি সেই পরিমাণ মূল্যবান এবং বড় পুরস্কার বয়ে আনবে ইনশাল্লাহ নফল আমল এই পথে থেকে এক একটা নফল আমল আল্লাহর পথে থেকে জেহাদের রাস্তায় থেকে এক একটা নফল আমল উনপঞ্চাশ কোটি গুণ তার সব বৃদ্ধি পাবে এটাকে অনেকে বিভিন্ন জায়গার ক্ষেত্রে ব্যবহার করে আসলে নেক আমলগুলো যে এত বড় আকারে বৃদ্ধি পায় সেটা এই জেহাদের পথে এটাকেই বলা হয় আল্লাহর রাস্তা সাহাবাই কারাম আল্লাহর রাস্তা বললে জেহাদ বললে এই পথটাই বুঝতেন এই পথের মধ্যে থেকে এই পথের কার্যক্রমে অংশগ্রহণ করে এই পথে চলমান থেকে যারা নেকামলগুলি করবে তাদের নেকামলের পুরস্কার আর এই পথ ছাড়া একা একই যারা নেকামল করবে তাদের নেকামলের পুরস্কার সমান হবে না নফল আমলেরও ফরজ কাজের মধ্যে এগুলো সময় ব্যয় করা এটার তো মর্যাদা আছেই অন্য নফল যেগুলো করবে অন্যের জন্য সেটা নফল হিসাবে হবে কিন্তু এদের জন্য এই নফলটাই এত বড় মর্যাদাশীল হবে এক একটা টাকা সাত লক্ষ টাকার সমপরিমাণ দানের মূল্য রাখে এক একটা টাকা খরচ করা আর এক একটা নেক আমল এটা উনপঞ্চাশ কোটি নেকামলের সমপরিমাণ একবার সুবাহান আল্লাহ বলা এই পথে থেকে এই পথ ছাড়া উনপঞ্চাশ কোটি বার সুবাহান আল্লাহ বলার সমপরিমাণ আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দিন আল্লাহ এটা আসলে যে আয়াত তেলাওয়াত করা হয়েছিল ফামাইয়ামাল মিসকাল তিন খাই রাহ অনুপরিমাণ নেকামল যে করবে সে এর কল্যাণ দেখতে পাবে এর বিপরীতে এটাও ঘোষণা ছিল ওয়ামাইয়ামাল মিসকাল আজারাতিং সার্রাইয়ারা অনুপরিমাণ বদ আমল যে করবে সেটাও সে দেখতে পাবে এই জন্য রাসুল সাল্লাহ ইসলাম এই সাবধান বাণীও শুনিয়েছেন ইয়া কুম ও মহাক সাবধান হও তোমরা ওইসব গুণা থেকে যেগুলোকে তুচ্ছ জ্ঞান করা হয় তো যে কোনো গুণা যদি হাসরের মাঠে আল্লাহ তালা এটাকে ধরেন তাহলে কোনোটাই আসলে ছোট নয় তো এই জন্য বলা হয়েছে কোনো গুনাহকে অবহেলা করতে নেই ছোট মনে করতে নেই হালকা মনে করতে নেই এগুলো থেকে অসতর্কতার সাথে বেঁচে থাকার চেষ্টা করা উচিত কেউ যদি বড় আবেদ হতে চায় তার জন্য প্রথম অপরিহার্য হল গুনাহগুলোকে ছেড়ে দেওয়া ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান্নাস হারাম ছেড়ে দাও সবচেয়ে বড় আবেদ হতে পারবে কেউ হারামের মধ্যে জড়িয়ে একটা হারামের মধ্যে জড়িত সারা দুনিয়ার নফল যদি সে করে তারপরেও এ সারা দুনিয়ার নফল আমলে তারে যে সবাব দিবে একটা হারামে এ সব সবাব পুড়ে ছাই হয়ে আরো সে গর্তের মধ্যে পড়বে এই জন্য হারামে জড়িত হওয়া এর অর্থ হইল নিজের ভাণ্ডকে নাপাক করা তা নাপাক ভাণ্ডের মধ্যে নাপাক পাত্রের মধ্যে বিষাক্ত পাত্রের মধ্যে কেউ সুপেয় দুধ খাবার রাখবে রাখবে না আল্লাহ তালা এমনটা করবেন না যার শরীর গঠিত হয়েছে হারাম দিয়ে এই শরীরকে জান্নাতে দিবেন না জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম হারামের দ্বারা যে শরীরকে খাবার দেওয়া হয়েছে সেই শরীর জান্নাতে যাবে না এই জন্য নিজেরা গুনাহ থেকে বেঁচে থাকা অপরিহার্য গুনাহ থেকে বাঁচতে হলে গুনার পরিবেশ থেকে বাঁচতে হবে গুনার সাথে যারা জড়িত তাদের থেকে বাঁচতে হবে ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি কোরআনে করিমে আল্লাহ তালা বলছেন যে আমার বান্দাদের দলে সামিল হও কাফেলায় অন্তর্ভুক্ত হও অতপর আমার জান্নাতে প্রবেশ করো একাই কি জান্নাতে যাওয়া যাবে না জান্নাতি কাফেলার অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে যেতে হবে বনি ইসরায়েলের মধ্যে এক আবেদ ছিলেন এক সেকেন্ড আল্লাহ তালাকে ভুলতেন না কিন্তু পুরা সমাজ ছিল ফরমানির পথে পুরা জাহান্নামীদের দলের ভিতরে তিনি ছিলেন আল্লাহ তালা ওই এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য জিবরিলকে পাঠালেন তো জিবরিল এসে দেখলো যে এ আল্লাহ আল্লাহ তো এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে না সব সময় আল্লাহর এবাদত বন্দিগি জিকির তালাবাদ এগুলিতে নিমগ্ন জিবরিল আল্লাহকে জানালেন যে আপনার এক বন্দা লামিয়ান সাকা তরফাতা আইন চোখের পলকের জন্য আপনাকে ভুলে না সে এখানে আছে কিভাবে এই এলাকা ধ্বংস করি আল্লাহ তালা বললেন ইকলিভা আলাইহি ওয়া আলাইহিম এই শহরকে উল্টে দাও ধ্বংস করে দাও এই লোক এবং অন্যদের সবার উপর মানে তাকেও ধ্বংস করো অন্যদেরকেও ধ্বংস করো যেই নাফরমানির পরিবেশের মধ্যে থেকে নাফরমানির জন্য তার ভ্রুকুঞ্চিত হয়নি এগুলোকে পরিবর্তনের জন্য সে চেষ্টা করেনি তা নাফরমানির পরিবেশে পরিবেশ থেকে বেরিয়ে যেতে হবে বের হয়ে যেতে না পারলে এটাকে প্রতিকার করার জন্য নাফরমানিকে দূর করার জন্য জীবন বাজি লাগিয়ে দিতে হবে প্রয়োজনে মরবে তারপর নাফরমানিকে সে সেই পরিবেশকে সহ্য করে নিবে না তো নাফরমানদের সাথে থাকা যাবে না এটাকে পরিহার করতে হবে এর থেকে মুক্ত হতে হবে নাফরমানিকে পরিবর্তন করে আল্লাহর ফরমাবারদারি প্রতিষ্ঠার জন্য চেষ্টায় লেগে থাকতে হবে এই জন্য নাফরমান সাথী নাফরমান কাফেলা নাফরমান আত্মীয় স্বজন নাফরমান বন্ধু বান্ধব এদের সংশোধনের চেষ্টা করতে হবে সংশোধন চেষ্টা না সংশোধন তারা না হলে এদেরকে পরিহার করতে হবে এরা আসলে নিজের আত্মীয় হলেও আত্মীয় না নূহ আলহিসাল্লাম প্লাবনের সময় আল্লাহ তালাকে বলেছিলেন ইন্নাবনি মিন আহলি আয়াল্লাহ আমার সন্তান সে তো আমার পরিবারের সদস্য এই প্লাবনে বন্যায় সবাইকে তো ডুবিয়ে দিচ্ছে সেও তো ডুবে যাবে মরে যাবে আপনি তাকে রক্ষা করার রক্ষা করেন আল্লাহ তালা নুহ আলি ইসলামকে বলেছিলেন ইন্নাহু লাইসা মিন আহলিক না সে আপনার পরিবারের সদস্য নয় একজন নবীর সন্তান রক্তের বংশের তার নিজের অরশ্চাত সন্তান আল্লাহ তালা সেই লোকের ব্যাপারে বলতেছেন আপনার পরিবারের সদস্য সে নয় আসলে মুমেনের সম্পর্ক হলো ইমানের দিক দিয়ে যে ইমানের থেকে দূরে সে যত ঘনিষ্ঠই হোক আপনই হোক সে আমার কাছে হতে পারে না আর যে ইমানের কাছে আল্লাহ পাকের প্রিয় সে যত দূরেরই হোক সে আমাদের ঘনিষ্ঠ এইভাবে যারা জীবনটা পরিচালনা করবে সম্পর্কের ভিত্তি যাদের এটা হবে হাসারের মাঠে তাদের এই সম্পর্ক কাজে লাগবে আর এই সম্পর্ক ছাড়া ভিন্ন সম্পর্ক নিয়ে যারা হাসারের মাঠে উঠবে আল্লাহ ও বা আদুহুম লিবা আদিন আদুন ইল্লাল মুত্তাকুন হাসরের মাঠে এই বন্ধু বন্ধুদের আত্মীয় আত্মীয়ের শত্রু হবে একজন আরেকজনের বিপদ কামনা করবে উদ্ধার তো করবেই না বিপদ কামনা করবে বিপদে ফেলবে যারা মুত্তাকি ছিল তারা একে অপরের কাজে আসবে তাদের সম্পর্কগুলো তাদের ঘনিষ্ঠতাগুলো এইগুলো তাদের ফায়দা দিবে তো দিনের পথে আল্লাহর নিষ্পতে যে সম্পর্ক হবে এই সম্পর্ক হলো মূল্যবান সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্কিত ব্যক্তিদের আল্লাহর দিনের জন্য কোরবানি দেনেওয়ালা জীবন বাজি লাগানোওয়ালা তাদের কাফেলায় যদি আমরা সামিল থাকতে পারি অন্তর্ভুক্ত থাকতে পারি আল্লাহর জান্নাতে প্রবেশ করা আমাদের জন্য ইনশাল্লাহ সহজ হবে আর কাফেলা বিচ্ছিন্ন হয়ে জান্নাতে যাওয়া সহজ বিষয় নয় এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ফাদুখলি ফি আইবাদি আমার বান্দাদের কাফেলায় সামিল হও ওয়াদুখলি